ছেড়ে দাও অন্যায়ন ভুলে যাও জীবনে যত ভুল ফিরে এসো সত্যের নতুন পথে কোরআনের পথ শুধু নির্ভুল ছেড়ে দাও অন্যায় অনাচার ভুলে যাও জীবনের যত ভুল ফিরে এসো সত্যের নতুন পথে কোরআনের পথ শুধু নির্ভুল ছেড়ে দাও অন্যায় অনাচার মানুষে মানুষে কেন বিভেদ আজি কেউ বা মুনাফিক কেউ বা গাজি মানুষে মানুষে কেন বিভেদ আজি কেউ বা মুনাফিক কেউ বা গাজি মানুষে মানুষে কেন বিভেদ আজি কেউ বা মুনাফিক কেউ বা গাজি গেছে শহীদের বেশি পর আজ ফেরে নরকের দ্বার ছেড়ে দাও অন্যায় অনাচার ভুলে যাও জীবনের যত ভুল ফিরে এসো সত্যের নতুন পথে কোরআনের পথ শুধু নির্ভুল ছেড়ে দাও অন্যায় অনাচার ছাড়লে খোদার পথ হবে পতন লগ্ন ফোরাবে ভুল হবে না শোধন ছাড়লে খোদার পথ হবে পতন লগ্ন ফুরাবে ভুল হবে না শোধন ছাড়লে কোদার পথ হবে পতন লগ্ন ফুরাবে ভুল হবে না শোধন দু চোখে আসবে চে যখনই আধার মনে হবে ফিরে চলি যে পথ খোদার ছেড়ে দাও অন্যায় অনাচার ভুলে যাও জীবনের যত ভুল ফিরে এসো সত্যের নতুন পথে কোরআনের পথ শুধু নির্ভুল কোরআনের পথ শুধু কোরআনের পথ শুধু কোরআনের পথ শুধু